বাংলা মানবতা সমাধান আল্লাহু আকবার আল্লাহ আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত প্রাণপ্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা বলবো নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম হাদিস ইরশাদ করেন ইন্না লিকুল্লি দিন ইন হুলুক যে প্রতিটি দিনে প্রতিটি ধর্মে তার চরিত্র আছে ওয়াহুলকুল ইসলাম আল হায়া ইসলামের উত্তম একটি চরিত্র হল লজ্জাশীল হওয়া প্রাণপ্রিয় দর্শক আমরা বুঝতে পেরেছি তাহলে ইসলাম এ হায়া বা লজ্জাশীলতাকে মান দিয়েছে এটি হলো ইসলামের একটি গুণ এবং ইসলামের একটি আদর্শ যে হাদিসটি এমনি মাজাতে এসেছে নবী সাল আলী আসাল্লাম তিনি সর্বাধিক লজ্জাশীল ছিলেন এই মর্মে নবী সাল্লাহ আলী আসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন আবু সাঈদ খুদির রদিয়াল্লাহ তানহু তিনি বলেন কেন নবী সাল আলী আসাল্লাম আসাদ্দা হায়া মিনাল আজরা সাল্লাহ তিনি সর্বাধিক লজ্জাশীল ছিলেন এবং লজ্জার উদাহরণ দিতে যে এমন শব্দ ব্যবহার করেছেন যে তিনি ছিলেন তার চেয়েও বেশি লজ্জাশীল মিনাল আজরা ইফি খিদ্রিহা যে প্রাপ্ত বয়স্কা মেয়ে তারা যে লজ্জাশীলা হন তাদের লজ্জার চেয়েও নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম অধিক লজ্জাশীল ছিলেন তাহলে এখান থেকে উদাহরণটি হলো এই যে প্রাপ্তবয়স্ক মেয়েরা তারা লজ্জাশীল হন এবং অত্যাধিক লজ্জা তাদের মাঝে থাকে নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম অতি লজ্জাশীল ছিলেন অনুরূপভাবে লজ্জা নামক গুণটি নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইমানের সাথে জুড়িয়ে দিয়েছেন যে ইমানের সাথে অতপ্রতভাবে জড়িত শব্দটি নবী সাল্লাহ আলী আসাল্লাম এটি হাদিস বর্ণনা করেন আল হায়া ও আল ইমান ও কোরিনা জামিয়ান যে হায়া এবং ইমান এই দুইটি একই সাথে মিশানো ইমান যার নাম তার নামই হলো হায়া এবং হায়া যার নাম তার নামই হলো ইমান মানে যার মাঝে হায়া থাকবে তিনি ইমানদার আর যিনি ইমানদার হবেন তার মাঝে হায়া থাকবে আসলে শব্দটি এই ধরনের যে দুইটি শব্দকে একত্র করে ফেলেছেন নবী মোহাম্মদ সাল্লাহ আলসালাম ইরশাদ করেন রুফিয়া আহাদুহুমা যখন কারুর কাছ থেকে একটি গুণ থাকবে না তখন অপরটি অটোমেটিকলি উঠে যাবে আল্লাহ আকবর প্রিয় দর্শক নবী সাল্লাহ আলিয়াল্লামের এই ছোট্ট বাণীটি আমরা যদি অক্ষরে অক্ষরে প্রতিপালন করি যথেষ্ট হবে আমাদের জীবনে এই গুণকে ধারণ করার ক্ষেত্রে কারণ ইমান এবং হায়া এই দুইটি গুণ মূলত একটি গুণ এবং যার মাঝেই হায়া থাকবে তিনি ইমানদার হবেন আর যিনি ইমানদার হবেন তার মাঝে হায়া থাকবে কারণ নবী সাল আলহিহসাল্লাম তার গুণ হলো তিনি ফাহেস যেটি হায়া বিরোধী নির্লজ্জ ছিলেন না তিনি কখনো এ ধরনের খারাপ কথা বলতেন না খারাপ অবস্থা তার মাঝে দেখা যেত না অনুরূপভাবে আমরা আরও দু একটি হাদিস পড়তে পারি যে এই লজ্জাকে শরীয়তে মান দিয়েছে নবী সাল্লাহ আলহিহসাল্লাম বলেন আল হায়া ও মিনাল ইমান ওয়াল ইমান ফিল জান্না যে হায়াটি হলো যে হাদিসটি ইবনে মাজাতে এসেছে নবী ইম সাল্লাহ বলেন আল হায়া ও মিনাল ইমান যে হায়া লজ্জাশীলতা এটি ইমানেরই একটি অংশ আর ওল ইমান ফিল জান্না যার মাঝে ইমান থাকবে ইমানের ফলে তিনি জান্নাতে যাবেন তাহলে হায়া এবং ইমান দুইটি জিনিস একই জিনিস যার মাধ্যমে বান্দা তিনি জান্নাতে যেতে পারেন প্রাণপ্রিয় দর্শক তাহলে এই হাদিস থেকেও আমরা স্পষ্ট হতে পেরেছি যে হায়া করা বা হায়া থাকা লজ্জাশীল হওয়া এটি ইমানেরই অংশ এবং আমাদের মাঝে সর্বদাই এ অংশ হতে হবে যার ফলে মোহন আলমিন আমাদেরকে উচ্চ মর্যাদা দান করবেন প্রাণপ্রিয় দর্শক নবী মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লাম যখন এই বিষয়টি অত্যাধিক গুরুত্ব দিয়েছেন এই বিষয়টি আমাদের একটু আলোচনা করা উচিত তার যে সাইডগুলি আছে দিকগুলি আছে সেই দিকগুলি তুলে ধরা উচিত যার মাধ্যমে আমরা বিষয়টি আরও স্পষ্ট হতে পারবো আমরা বলবো যে হায়া বা লজ্জা লজ্জাশীলতা এই গুণটির যে দিকগুলি আছে তার মাঝে প্রথম দিক হলো যে হায়া হবে রবের সাথে আল্লাহর সাথে আমি লজ্জাশীল আসলে লজ্জাশীল বলতে একটি অংশ নয় একটি পার্ট নয় আমি মানুষের সাথে খুব লাজক আর এই লজ্জাটি আমার শুধুমাত্র মানুষের সাথে আমি মানুষের সাথে কথা কম বলি মানুষের সাথে একটু আদবে চলি তবে রবের ক্ষেত্রে নয় মানে মহান রবুল আলমিন যে আদেশ নিষেধ করেছেন সে আদেশ নিষেধ আমি পালন করি না তাহলে তাকে বলা হবে যে প্রকৃতপক্ষে আপনি লজ্জাশীল নন লজ্জাশীলের আংশিক আছে আসলে যে গুণগুলি মানে শরীয়তের যে উত্তম গুণগুলি উত্তম আদর্শগুলি এগুলো আমরা দেখতে পাই যে এই গুণগুলি সর্বক্ষেত্রে যেমন আল্লাহর সাথে হবে এবং লজ্জাশীল যখন আল্লাহর সাথে হবেন তিনি তখন অটোমেটিকলি বাকিগুলো চলে আসবে এজন্য আল্লাহর সাথে লজ্জাশীল হওয়া এটি হলো মোমিনী গুণ নেবী সাল্লাহ আলী হোসাল্লাম লজ্জাশীল ছিলেন এবং এই লজ্জা নামক গুণটি তার মাঝে যখন ছিল তিনি আল্লাহর সাথে লজ্জা অধিক করেছেন যখন আল্লাহর সাথে লজ্জা হবে লজ্জাবোধ যখন আল্লাহর সাথে থাকবে তখন তিনি গুণা করতে পারেন না তখন তার মাঝে ফরজ বিষয়গুলোকে জেনে শুনে কখনোই পরিত্যাগ করতে পারেন না এ ধরনের অবস্থা কখনোই হতে পারে না যেমনটি বিশ্বের বিন হার আল হাফি তিনি এই চ্যাপ্টারটি তুলে ধরেন যে আসলে যার মাঝে লজ্জাশীলতা নাই তার মাঝে গুণা হতে পারে যখন মানুষের মাঝে আল্লাহর যে মর্যাদা আল্লাহর সাথে যে লজ্জাশীলতা যখন হয়ে উঠবে তখন তার মাঝে কখনো গুণা হতে পারে না প্রাণপ্রিয় দর্শক তাহলে আমরা এ কথা বলবো যে হায়া নামক গুণটি লজ্জা নামক গুণটি এটি মমিনের গুণ আর যখন তার মাঝে হায়া হবে লজ্জাশীল যখন তিনি হবেন তখন প্রথম লজ্জার অংশ হবে তার রবের সাথে যখন তিনি আল্লাহকে লজ্জা করবেন তখন তিনি আল্লাহর আদেশগুলোকে আদেশ হিসেবে মেনে নেবেন আল্লাহর নিষেধাজ্ঞাগুলিকে তিনি নিষেধাজ্ঞা হিসেবে মেনে সেগুলোকে তিনি পরিত্যাগ করবেন সুপ্রিয় দর্শক তাহলে আমাদের লজ্জাশীল হতে হবে আল্লাহর ক্ষেত্রে আর আল্লাহর ক্ষেত্রে যদি লজ্জাশীল না হয় তাহলে আমরা বলতে পারি যে তিনি আল্লাহকে যথাযথ মর্যাদা করলেন না ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি মহান রবুল আলমিনকে তিনি যথাযথ সম্মান দেখালেন না প্রাণপ্রিয় দর্শক এই ক্ষেত্রে আল্লাহর সাথে লজ্জাশীল হতে হবে যেমনটি সুরা হাদিদের চার নম্বর আয়াতে মহানবুল আলমী ইসাদ করেন ওয়াহুয়া মা আকুম আইনামা কুন্তুম মহানরবুল আলমী তোমাদের সাথেই আছেন আর তোমরা যেখানে থাকো না কেন মহানরবুল আলম তোমাদের সাথে আছেন আর মহানরবুল আলমীর গুণ হলো ওল্লাহ বিমা তামালুনা বাসির তোমরা যে কাজগুলি সম্পাদন করো যেই কাজগুলি তোমরা করো মহান রব্বুল আলমিন সেগুলোকে তিনি দেখেন প্রাণপ্রিয় দর্শক আমি এমন কাজ করতে চলেছি যেটি আল্লাহ বিরোধী আমাকে মানুষের আগে আল্লাহকে লজ্জা করা উচিত ছিল আপনি মানুষের লজ্জার ক্ষেত্রে এমন কিছু জিনিসগুলোকে পরিত্যাগ করেন যে বিষয়গুলি ফরজ ছিল না এমনও কিছু বিষয় আছে যে আমি মানুষকে লজ্জা করি আর এই লজ্জা নামক গুণটি আমার মাঝে থাকার ফলে আমি আমার পিতার সামনে জোরে কথা বলি না হ্যাঁ হতে পারে লজ্জার একটি অংশ আমি আমার বড় ভাইয়ের সাথে উচ্চস্বরে কথা বলি না আদবের কথা আপনি আপনার মায়ের সাথে উচ্চস্বরে কথা বলেন না সমত কথা তাহলে সবগুলোই এগুলো হায়ার ফলে হয়ে থাকে আর এ হায়ার ফলগুলো পরিপূর্ণ হবে যখন আপনি আপনার রবের সাথে একজন আপনার মাথা আপনি আপনার মাথার সাথে বেদবি করেননি কেন আপনি লজ্জাশীল বিধায়ী আর এই লজ্জাশীল হওয়াটি আপনার মায়ের ক্ষেত্রে এটি একটি ছোট ব্যাপার এটি তখন পূর্ণ হবে যখন আল্লাহকে আপনি হায়া করবেন লজ্জা করবেন আল্লাহ আপনাকে সার্বিকভাবে বেষ্টন করে আছেন দেখছেন তখন আল্লাহর হায়ার পরে আপনার পৃথিবীর যত যে লজ্জাশীলতার দিকগুলি আছে সবগুলো আপনার মাঝে পরিপূর্ণ হবে আমি এ কথা বলছি না যে আপনার মাতার সাথে লজ্জাশীলতা আপনাকে দেখাতে হবে না বরং মায়ের সাথে লজ্জাশীলতা দেখানো পিতার সাথে আদবের সাথে কথা বলা এটি শরীয়ত কথা কারণ মহানবুল আলীন বলেছেন ওলা তানহার হুমা যে তুমি তাদেরকে ধমক দিও না ওলা তাকুল্লাহ উফ উ শব্দ উচ্চারণ না তাহলে ইবাদাত তার ক্ষেত্রে হায়া দেখানো এটিও একটি ইবাদাত প্রাণপ্রিয় দর্শক মহানরবুল আলমিনকে আমরা হায়া করব লজ্জা করব এজন্য যে মহানরবুল আলমিন আমাদের সাথে আছেন ওয়াহওয়া মা আকুম সুরাতুল আলাকে চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ তালা ইসাদ করছেন আলাম ইয়া আলাম বি আন্না যে তারা কি মনে করে তারা কি জানে না যে আল্লাহ তালা তাদেরকে দেখেন আলাম ইয়া আলাম আসলে সে কি মনে করে কি জানে যে বিয়ান আল্লাহ ইয়ারা আল্লাহ তাকে দেখেন না বরং আল্লাহ তালা তাকে দেখেন ইনশা আল্লাহ আমাদের ব্রেকের পরে আমরা কথা বলবো যে আল্লাহ আমাদের সাথে আছেন এ ধরনের অনেকগুলো আমরা আয়াত পাব এবং এই ক্ষেত্রে আকিদাগত কিছু আমাদের ভুল তথ্য আছে যে ভুলগুলি আমরা তুলে ধরবো যার মাধ্যমে আল্লাহ কিভাবে আমাদের সাথে আছেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব আপনারা আমাদের সাথে থাকুন বিরতির পরে ইনশাআল্লাহ আবারও আপনাদের সাথে কথা হবে আপনারা আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম আ দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আমরা অনেক গুনাহের কাজ করি দিনে আর রাতে সকাল আর সন্ধ্যায় জেনে আর না জেনে কিন্তু কিছু গুনাহ রয়েছে কবিরা চাঁদা সুফা আনা হুয়া তালা বা করা ছাড়া ক্ষমা করে দেবেন না শাহ ওয়ালিউল্লাহ কিন্তু বন্ধু জানেন কোনটি কবিরা গুণা বেঁচে থাকতে চান কবিরা গুণা থেকে তাহলে যোগ দিন আমার সাথে পিস টিভি বাংলায় দেখুন বড় গুণা কাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় মানবতার পথ প্রদর্শক আল আনুল করিম কি ওসিরত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশনগুলো কি কি অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআন করিম এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআনের ওসিয়াত ألف باء تاء ثاء جيم حاء خاء ألف باء تاء ثاء جيم حاء خاء دال ذال পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কোরআনের ওসিয়ত পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ দর্শক দর্শকবৃন্দ আমরা বিরতির আগে আল্লাহ আমাদের সাথে আছেন এই অংশ নিয়ে আলোচনা করছিলাম মোহানরবুল আলমিন কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে তিনি এই অংশগুলো তুলে ধরেছেন মুসা আলি সালাম এবং হারুন আলি সালাম সম্পর্কে কথা বলছেন যে তোমরা উভয়ে যাও আমি তোমাদের সাথে আছি ইন্নি মাকুমা আসমা ও আরা এই শব্দ এই বাক্যটুকু আমরা শুধু একটু যদি আলোচনা করি তাহলে মহানবুল আলমিন আমাদের সাথে তিনি কিভাবে থাকেন যদিও আজকে সমাজে এই সম্পর্কে একটু ভুল ধারণা আছে আরেকটু সংশোধন করে নিতে হবে সংশোধন হলো এভাবে যে অংশে সংশোধন করতে হবে সেটি হলো এই যে আমরা এ ধরনের মনে করি যে আল্লাহ আমাদের সাথে আছেন মানে তিনি সত্তা আমার সামনে এখন অনুরূপভাবে তিনি আমার ডানে অনুরূপভাবে তিনি আমার বামে আমার কাছে যেমনভাবে আছেন ঠিক তেমনইভাবে আমার পিতার কথাও আছেন এবং সর্ব জায়গাতে তিনি উপস্থিত এই উপস্থিত শব্দটি আমরা ব্যবহার করে থাকি যেটি সঠিক নয় শরীয়তের দৃষ্টিতে মহানবুল আলমিন যেমনটি এখানে বলেছেন যে তারা কি মনে করে যে আমি তাদেরকে দেখি না বরং আমি তাদেরকে দেখি আল্লাহ তোমাদের সাথেই আছেন তোমরা যেখানেই থাকো না কেন মুসা আলি সাল্লাম এবং হারুন আলি সাল্লামের যে এই বাণী মহানবুল আলমিন বলছেন যে তোমরা উভয়ে ফেরাউনের কাছে যাও তিনি পাঠালেন এবং বললেন ইন্নি মাকুমা আমি তোমাদের সাথে আছি আর কিভাবে সাথে আছেন এই অংশটি তিনি বুঝিয়ে দিলেন এখানে ও আরা আমি শুনছি আমি শুনে থাকি এবং দেখে থাকি এখানে এই নয় যে মোহানরবুল আলমিন তিনি তাদেরই একজন তারা তিনজন গেলেন একজন আল্লাহ আর একজন মুসা আলি সালাম একজন হারুন আলি ইসলাম তিনজন যাচ্ছেন আসলে এ ধরনের কেউ যদি এই ব্যাখ্যায় বলেন তাহলে বড় ধরনের ভুল করবেন আকিদে কত ভুল করবেন বরং মোহানরবুল আলামিন তিনি যেখানে অবস্থান গ্রহণ করেছেন তার জন্য যেখানে ভালো মনে হয়েছে আর সেটি হলো আরসের উপরে সপ্ত আকাশ এবং সপ্ত আকাশের উপরে আরসে আজিমে তিনি সেখানে আছেন এজন্য তিনি আরসের উপরে সমন্বত এই বাক্যটি আমরা পেয়েছি সুরাত তহাতে আর রহমানু আলাল আরশিস্তাওয়া তিনি আরশের উপরে সমন্বত কিভাবে আছেন বসে আছেন দাঁড়িয়ে আছেন শুয়ে আছেন হিলানা দিয়ে আছেন এ ধরনের ব্যাখ্যা করা এটি কিন্তু আকিদার খেলাফ আকিদাতে এ ধরনের কোনো শব্দ আসেনি নবী সাল আলী আসাল্লাম এ ধরনের কোনো আলোচনা করেননি মহান আলমিন কোরআন মসজিদে একটি আয়াত বলেননি যে তার অবস্থানটি সেখানে কিভাবে তবে আরসের উপরে সমুন্নত হয়েছেন এর পরের অংশ মহানবুল আলমিন জানেন তার জন্য যেভাবে তাহলে আমরা বলছিলাম আল্লাহ তালা আমার সাথে আপনার সাথে আছেন তিনি সরাসরি আছেন এভাবে নয় কেউ কেউ আবার উল্টো কথাও বলে বসেন যে যত কল্লা তত আল্লাহ নওজুবিল্লামিন জালেক এটি একটি আমাদের ভুল থিওরি এবং এ ধরনের থিওরি আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে আমরা পাইনি অতএব এ ধরনের থিওরি কখন মমিন গ্রহণ করতে পারেন না তিনি গ্রহণ করবেন আল্লাহ যে কথা বলেছেন কোরআন মসজিদে তিনি গ্রহণ করে ফেলবেন নবী মোহাম্মদ আলী আসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন তিনি সেটি গ্রহণ করবেন অনুরূপভাবে আরও কিছু আমরা কথা শুনি যে আল্লাহ তালা তিনি মমিনের হৃদয়ে আছেন নওজুবিল্লা মিন্দা আলিক এ কথা বলাও অযুক্তি কথা দলিলহীন কথা তাহলে আল্লাহ তালা প্রতি মমিনের কলবে আছেন আর যারা মমিন নয় তাদের কলবে তিনি না এ ধরনের কথাও শরীয়ত বিরোধী কথা এজন্য আমাদের শুধু এতটুকু খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদের আছেন কিভাবে শোনার মাধ্যমে আছেন আমি যা করি যা হয় তিনি শুনেন তিনি আমাকে দেখেন এবং তিনি আমাকে কন্ট্রোল করতে পারেন তিনি শক্তিরই আমার সাথে তাহলে আছেন হ্যাঁ এটি রবের জন্য সামঞ্জস্যপূর্ণ এটি বিরোধী কথা নয় তিনি আরো সে আজিম থেকে আমাকে কন্ট্রোল করবেন আপনাকে কন্ট্রোল করবেন সকলকে কন্ট্রোল করবেন তিনি হলেন স্রষ্টা তিনি বিশ্ব জাহানের প্রতিপালক অতএব তিনি আমাদের সাথে আছেন সময়িত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম মহান রবুল আলমিন যে আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন যে তাকে হায়া করতে হবে কারণ তিনি আমাদের সাথে আছেন এই মর্মে আরেকটি আয়ত আমরা পড়তে পারি সুরত নেসার এক নম্বর আয়তের শেষ অংশ মহান রবুল আলমিন বলেন ইন্নআল্লাহ কানা আলাইকুম রকিবা যে তিনি তোমাদের উপর সুদৃষ্টি দেন সূক্ষ্ম দৃষ্টি দেন তিনি তোমাদেরকে খুব ভালো করে দেখেন খুব ভালোভাবে তিনি তোমাদের খবর রাখেন অতএব তোমাদের উচিত হলো আল্লাহকে ভয় করা এবং লজ্জাশীল আল্লাহর ক্ষেত্রে হওয়া প্রাণপ্রিয় দর্শক তাহলে আমরা বলছিলাম লজ্জা নামক যে গুণটি এই গুণটি মুমিনের হবে আমার আপনার হবে আপনি আল্লাহর সাথে প্রথমে লজ্জা করবেন যখন আল্লাহর সাথে লজ্জাশীল আপনি হবেন বাকি অংশগুলো আপনার মাঝে পূর্ণ হবে ইনশা আল্লাহ অতএব আপনি আল্লাহর সাথে লজ্জাশীল হন নবী মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লাম তাহলে অধিক লজ্জাশীল ছিলেন আল্লাহর ক্ষেত্রে এই লজ্জার ক্ষেত্রে কিছু শর্ত আছে আর এই শর্তর ক্ষেত্রে আমরা বলতে পারি হাদিসে এসেছে যে ওয়ামা ওয়া আল্লাহকে লজ্জা করার অর্থ হবে আপনি আপনার ব্রেন শক্তিকে হেফাজত করবেন আপনি কন্ট্রোল করবেন আর এই কন্ট্রোলের ক্ষেত্রে হবে আনুষাঙ্গিক বিষয়গুলো নিয়ে আপনার চোখ আসবে আপনি চোখ দিয়ে দেখেন আপনার চোখ কন্ট্রোল করতে হবে কারণ এই ক্ষেত্রে আমি স্বাধীন নই আমি ইচ্ছে করলেই দেখতে পারবো যা ইচ্ছে করে তাই দেখতে পারবো সেটি কিন্তু নয় অনুরূপ অনুরূপভাবে আপনার কান কন্ট্রোল করতে হবে আপনি কানে যা শুনবেন সেটি সঠিক এটিও নয় বরং কান আপনাকে কন্ট্রোল করতে হবে যে বিষয়গুলি শোনা শরীয়তে নিষেধ এসেছে গান শোনা অশ্লীল কিছু শোনা যেগুলো শরীয়তে নিষেধ এসেছে অনুরূপ হয়ে মুখ কন্ট্রোল করতে হবে এমন কিছু না খাওয়া এমন কিছু না পান করা যেগুলো শরীয়তে নিষেধাজ্ঞা এসেছে সেগুলো থেকে বেঁচে থাকা তাহলে প্রথম শর্ত হলো আপনার নিজের ব্রেন মস্তিষ্ককে হেফাজত করতে হবে আর তার আনুষঙ্গিক যা কিছু আছে চোখ কান মুখ সবগুলোকে কন্ট্রোল করতে হবে এটি হলো আপনি আল্লাহর ক্ষেত্রে যে লজ্জাশীল লজ্জাশীল হওয়ার নমুনা অনুরূপভাবে বলা যেতে পারে আপনাকে কন্ট্রোল করতে হবে নবী সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন ওলিয়াহফাদিল বাতনা ওয়ামা হাওয়া সে তার যে পেট আছে তার দেহ আছে তার দেহকে কন্ট্রোল করবে এবং তার আনুষঙ্গিক কিছু কন্ট্রোল করবে আর এই আনুষঙ্গিক বিষয় হলো তার পা কন্ট্রোল করা দেহর সাথে লাগানো অনুরূপভাবে হাত কন্ট্রোল করা অনুরূপভাবে তার লজ্জা স্থান আছে সে লজ্জা স্থানের হেফাজত করা এগুলো তার মাঝে হতে হবে কি বিষয়ে আল্লাহ নবী উল্লেখ করেছেন ওয়াল ইয়াতাজাক্কারিল মাউতা ওয়াল বালা নবী মোহাম্মদ আলাইহি আসাল্লাম বলেছেন যে সে মৃত্যুকে স্মরণ করবে এবং সেখানে মৃত্যুর পরের যে অংশ সেখানে গলে যাওয়া এবং সেখান থেকে আবার রবের কাছে উঠা এ অংশ সে খেয়াল করবে কারণ নবী মোহাম্মদ সাল্লাহ মৃত্যু সম্পর্কে তিনি আলোচনা করেছেন যে ওয়াকসিরু জিক্রাহাদিমিল্লাত যে তোমরা অধিক হারে স্মরণ করো মৃত্যুকে আর তিনি এমন শব্দ ব্যবহার করেছেন যে তোমাদের যে ভালোবাসা যে মায়া মহব্বত যে বস্তুটি কেটে দেয় তাকে তোমরা স্মরণ করো অর্থাৎ মৃত্যুকে তোমরা অধিক হারে স্মরণ করো প্রাণপ্রিয় দর্শক তাহলে আমরা যে পয়েন্টে ছিলাম যে নবী সাল আলী আসাল্লাম হাদিসে কিছু দিক আলোচনা করেছেন যেই মাধ্যমে আমরা আল্লাহর ক্ষেত্রে আমরা লজ্জাশীল হতে পারি তাহলে লজ্জাশীল কথা বলছিলাম নবী সাল্লাহ আসলাম তিনি এরশাদ করেন আপনার মাথা কন্ট্রোল করতে হবে মাথার আনুষঙ্গিক কিছু কন্ট্রোল করতে হবে আপনার পেট কন্ট্রোল করতে হবে এবং পেটের আনুষঙ্গিক কিছু কন্ট্রোল করতে হবে যেগুলো হাত পা ইত্যাদি সাথে সাথে যেটি আমরা বলছিলাম আপনাকে মৃত্যু এবং মৃত্যুর পরের অংশের জন্য লজ্জাশীল হতে হবে যখন আপনি মৃত্যুর পরের অংশের জন্য লজ্জাশীল হবেন তখন আপনার মাঝে আমলের জিন্দিগিতে পরিবর্তন আসবে প্রাণপ্রিয় দর্শক তাহলে আমরা হায়া সম্পর্কে বলছিলাম আল্লাহর ক্ষেত্রে হায়া করা আল্লাহর ক্ষেত্রে হায়া প্রদর্শন হলো মহান রবুল আলমিন তিনি আমাকে দেখেন সর্বদাই যত ধরনের পাপ সব পাপ থেকে আমি বিরত থাকব এবং মহান রবুল আলমিন যেহেতু আমাকে আদেশ করেছেন আমার রব তার আদেশকে আমি মেনে নিব এই হলো আল্লাহর সাথে হায়া অনুরূপভাবে বলবো আমরা ফেরেস্তার সাথে হায়া করা তাহলে আল্লাহর সাথে হায়া করা তিনি আল্লাহ আমাদেরকে কন্ট্রোল করেন তিনি সুদৃষ্টি আমাদেরকে দেন সবভাবে আমাদেরকে দেখেন আমাদের সব কিছু শুনেন আল্লাহর ক্ষেত্রে যখন হায়া হবে সাথে সাথে আর লজ্জাশীল আপনি হবেন ফেরেস্তার সাথে আল্লাহ আকবার আমরা ভালো করে জানি না যে আমাদের সাথে মহান রব্বুল আলমিন কত ধরনের বাহিনী তৈরি করে রেখেছেন সুফহান আল্লাহ হামদে একটি হাদিসে এসেছে দৈনন্দিন আমাদের কাছে দুইজন আল্লাহ তালা ফেরিস্তা পাঠান দুইজন আর এই দুইজনের মাঝে একজন বলতে থাকেন আল্লাহম্মা আতে মুনফাকান খালাফা যে হে আল্লাহ তোমার পথে যারা ব্যয় করে তাদেরকে তুমি আরও অধিক হারে দাও অধিক হারে দান করো তাদেরকে খরচা করার তৌফিক দাও আর একজন বদ্ধ করেন যদি এই গুণ আমার মাঝে থেকে থাকে আল্লাহ নবী বলেছেন যার একজন বলতে থাকেন যে হে আল্লাহ তুমি তার অর্থ সম্পদ দিও না তার অর্থ সম্পদকে নষ্ট করে দাও যে ব্যক্তি খরচ করে না প্রাণপ্রিয় দর্শক তাহলে এখানে এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে নবী মোহাম্মদ সাল আলী আসাল্লাম ইরশাদ করেন যে আমাদের কাছে দৈনন্দিন ফেরেস্তা আসে একজন ভালোর জন্য দোয়া করেন একজন যারা আল্লাহর পথে খরচ করে আর একজন দোয়া করেন যদি বকিল হয়ে যায় আল্লাহর পথে ব্যয় না করে তাদের জন্য তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝতে পেরেছি যে আমার সাথে আপনার সাথে ফেরেস্তা আছে এছাড়াও তো অনেক দলিল যে দলিলগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের সাথে কেরামান কাতিবিন সুদক্ষ লেখক তিনি রেখেছেন সুরা কফের আঠারো নম্বর আয়াতে মাহরুবুল্লাহ আলম ইসাদ করেন মা ইয়াল ফেগো মিন কৌলিন ইল্লাদাইহি রকিবুন আথিদ যে মুখ দিয়ে যে শব্দটি উচ্চারণ হয় তার জন্য মহানরবুল আলমিন সুদক্ষ লেখক নির্ধারণ করেছেন প্রাণপীর উপস্থিতি তাহলে আমরা বুঝতে পেরেছি মহানবুল আলমিন আমাদের সাথে তিনি বাহিনী তৈরি করে রেখেছেন যারা আমাদেরকে হেফাজত করেন অনেক সময় আপনাকে হেফাজত করেন যেমনটি যুদ্ধের ময়দানে সহযোগিতা করেন আল্লাহ তালা ফেরিস্তার মাধ্যমে সহযোগিতা করেন যে ফেরিস্তাকে আমরা দেখি না আমরা দেখতে পাই না তাহলে ফেরিস্তা আপনার সাথে আমার সাথে আছেন এবং আমাদের কাছে আরও ফেরিস্তা আসেন যখন আমরা নামাজে অ্যাটেন্ড করি তখন আমাদের কাছে ফেরিস্তা আসে আল্লাহ আকবর আমরা দেখি না সেটি আমরা দেখি না মহান রব্বুল আলমিন আমাদের সাথে তিনি বাহিনী তৈরি করে রেখেছেন তাহলে তারা যেহেতু আল্লাহর বিশেষ দূত বিশেষ বাহিনী তাদের ক্ষেত্রে তো আমাদের লজ্জা হওয়া উচিত আপনি যদি মানুষকে লজ্জা করেন বরং মানুষকে লজ্জার পূর্বে যাদেরকে লজ্জা করা উচিত ছিল আপনি যদি তাদেরকে লজ্জা না করতে পারেন তাহলে মানুষের আংশিক লজ্জা করা আসলে যে মমিনের লক্ষণ নয় প্রাণপ্রিয় দর্শক মহানবুল আলমিন ইসাদ করেন যে ফ্রেস্তাদের সম্পর্কে বলছেন সুরাত তাহরিমের ছয় নম্বর আয়তা আল্লাহ তালা ইসাদ করেন যে ফেরেস্তাদের গুণ হলো আল্লাহ তালা যে আদেশ তাদেরকে দিয়েছেন তার কখনোই তারা লঙ্ঘন করে না লহ আকবর এটি হলো ফেরিস্তার গুণ বিন্দু মাত্র তারা আল্লাহর অবাধ্য হন না কোনো ক্ষেত্রে নয় যে আদেশ যেভাবে তাদেরকে করা হয়েছে ঠিক তারা সেভাবে আদেশ ফলো করেছেন অতএব তারা আল্লাহর সৃষ্টি এবং তারা মহানবুল আলমিনের কাছে মর্যাদামান এক্ষেত্রে আমাদের উচিত হলো যে তাদেরকে লজ্জা করা কারণ মহানবুল আলমিনের বিশেষ দূত তারা বিশেষ বাহিনী তারা এবং তারা আল্লাহর গুণা করেন না এবং যা আদেশ করেন তাই মানেন আমাদের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের আদেশের ক্ষেত্রেও আমরা কখনো আদেশ লঙ্ঘন করি প্রাণপ্রিয় উপস্থিতি প্রাণপ্রিয় দর্শক মহানবুল আলমিন তাকে লজ্জা করতে হবে এ বিষয়ে আমাদের আলোচনা হয়েছে এ পর্বে এবং আমাদের আলোচনা হয়েছে ফ্রেস্তাদেরকেও লজ্জা করতে হবে এর পরের অংশে ইনশা আল্লাহ পরবর্তী অধিবেশন আলোচনা হবে আশা করব আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরাকাত Allah আল্লাহ তালা সাত করছেন কোরআনে কারিমে তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া সৃষ্টি করেছে সুন্নাতের বার্তা তোমরা নারীকে সবসময় ভালো উপদেশ প্রদান করো এটাই হচ্ছে বিধান শরিয়াতের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মই নারীকে মর্যাদা দেয়নি মুজফার বিন মহসিন আব্দুর